এসো এসো বন্ধু সত্যের আহ্বানে ছায়া ছায়াতলে এসো এসো বন্ধু সত্যের সন্ধানে বিসমিল্লাহ রহমান রহিম পৃথিবীর ইতিহাসে কালের ঘূর্ণিপাকে জ্বলে উঠছিল অনেক রক্তাক্ত সূর্য রক্তের হোলি খেলায় তাগুতীয় অপশক্তির মোকাবেলায় সত্যের বিপ্লব বয়ে এনেছিল লাখো মুজাহিদ শত সহস্র বিপ্লবের মাঝে উড়ে এসেছিল অগ্নিস্ফুলিঙ্গ খুনরাঙ্গা প্রান্তরে অত্যাত্ম হাতে উড্ডীয়মান হয়েছিল কালিমার পতাকা শাহাদাতের নেশায় জ্বলন্ত অগ্নিতে ঝাঁপিয়ে পড়েছিল হাজারো জানবাজ মুজাহিদ আজ আবারও ডাক এসেছে সেই খুনরাঙ্গা প্রান্তর থেকে শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার স্বজাতীয় বিজাতীয় অপশক্তির মোকাবেলায় এক ঝাঁক তারুণ্যের কণ্ঠে মুস্তাকিম সাংস্কৃতিক ফোরামের অ্যাভারেড অ্যালবাম বজ্রকণ্ঠ বজ্রকণ্ঠ বজ্রকণ্ঠ